জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ আম্মা বাদ আউজ বিল্লাহ মিন الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমরা বিগত পর্বে সম্পদ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি আলোচনা করছিলাম সম্পদকে ইসলাম মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ হিসেবে বিবেচনা করেছে এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদকে মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মৌলিক অধিকার বলে সাব্যস্ত করেছেন সম্পদের উপর ইসলাম মানুষের ব্যক্তি মালিকানা সত্ত্বকেও স্বীকার করেছে এবং অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবেই করেছে ইসলাম মানুষের ব্যক্তিকে সম্পদের উপর অবাধ এবং নিরঙ্কুশ মালিকানা যেরকম প্রদান করেনি আবার মানুষকে সম্পদের সত্য এবং মালিকানা থেকে পরিপূর্ণরূপে বঞ্চিতও করেনি বরং এই উভয়টির মাঝামাঝি একটি মধ্যপন্থা ইসলাম অবলম্বন করেছে এখানে মৌলিকভাবে ব্যক্তি মালিকানা তামাল্লুক শখসি এটাকে ইসলাম স্বীকৃতি দিয়েছে কিন্তু এটা যেন আবার বলগাহীন এবং একেবারে মানুষের যাবতীয় সম্পদ একটি বিশেষ শ্রেণীর কাছে কুক্ষিগত না হয়ে যায় মানুষের মধ্যে যেন আকাশ পাতাল বৈষম্য তৈরি না হয় তার জন্যে মানুষের ব্যক্তি মালিকানাকে ইসলাম কিছু মৌলিক বিধিবিধানের দ্বারা সেটাকে সীমাবদ্ধ করে দিয়েছে এভাবে ব্যক্তি মালিকানাকে ইসলাম স্বীকার করার কারণে মানুষ মানুষের যে নেচার মানুষের যে স্বভাব আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে বলেছেন বা ওহদুরাতিল আনফুস আশোহা প্রতিটি মানুষের মনের মধ্যেই একটি নিজস্ব বিষয়ের প্রতি আকর্ষণ স্বভাবগত করে দেয়া হয়েছে প্রত্যেকটি মানুষ নিজের জিনিসের প্রতি একটা বাড়তি আকর্ষণ অনুভব করে যেটা সে অন্যের জিনিসের প্রতি করে না যেটা নিজের নয় যার উপর নিজের অধিকার প্রতিষ্ঠিত নেই যার উপর নিজের সত্য প্রতিষ্ঠিত নেই সেটার প্রতি মানুষের কখনোই তার সেই আগ্রহ এবং তার সেই দায়িত্ববোধ মানুষের মধ্যে আসে না আগ্রহ আসে না উৎসাহ উদ্দীপনা তৈরি হয় না যেটা মানুষের নিজের ব্যক্তিগত সত্ত্বাধিকারী বস্তুর প্রতি হয়ে থাকে এই জন্য ইসলাম সম্পদের উপর মানুষের ব্যক্তি সত্য দান করেছে ইসলাম ব্যক্তি মালিকানাকে স্বীকার করেছে এবং মানুষকে সম্পদের ব্যক্তি মালিকানা দান করেছে এতে মানুষ তার সেই সম্পদকে বৃদ্ধি করার তার সেই সম্পদের সম্পদ বাড়ানোর একটা উদ্দীপনা মানুষের মধ্যে তৈরি হয়েছে এই কারণে দুনিয়াতে মানুষ প্রত্যেকে যার যার সম্পদ বৃদ্ধি করার পিছনে যখনই সে উৎসাহিত হয়েছে এটা মানুষের পৃথিবীতে সম্পদ বৃদ্ধি হওয়ার একটা কারণ হিসেবে কাজ করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন এভাবেই মানুষকে ব্যক্তি সম্পদের উপর ব্যক্তি মালিকানা দিয়ে সম্পদ বৃদ্ধি করার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন এতে দুনিয়ার পৃথিবীর মোট সম্পদ বৃদ্ধি পাওয়ার একটি উপলক্ষ হয়েছে কিন্তু আবার পক্ষান্তরে যেটা বারবার আমরা বলছি যে মানুষের মধ্যে যেন বৈষম্য আর ফারাকটা খুব বেশি না হয়ে যায় এই জন্য প্রতিটি মানুষের মৌলিক অধিকারকে মৌলিক প্রয়োজন বেসিক নিডসগুলোকে পূরণ করার জন্য ইসলাম অল্টারনেটিভ বিধান দিয়ে রেখেছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল্লা আলমিন কোরআনে পাকের মধ্যে মানুষের সম্পদের ব্যাপারে মৌলিক দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন এবং আল্লাহ পাক রব্বুল্লা আলমিন মানুষকে সম্পদ উপার্জন করার জন্য উদ্বুদ্ধ করেছেন ফাইদা আকুদিয়াতি সালাত ফাংদাসিরু উফিল আর্দ যখন সালাত আদায় করা শেষ তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো গোমিন ফদরিল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের অনুগ্রহের সম্পদ তোমরা সন্ধান করো অন্বেষণ করো এভাবে জলে স্থলে সব জায়গায় মানুষ যেন সম্পদ আহরণ করার জন্যে মানুষ পরিশ্রম করে মেহনত করে মানুষ যেন ছুটে বেড়ায় এই জন্য আল্লাহ পাক রব্বুর আলমিন কোরআনে পাকের মধ্যে একাধিক নির্দেশনা প্রদান করেছেন আল্লাহ বলছেন হুয়াল্লাজি সাক্ষর আল বাহার আলিদাকুল মিনহু লাহমাং তরিয়ান ওতাস্তাখরিজু মিনহু হিলিয়াতাং নাহা আল্লাহ পাক রব্বুল আলমিন সমুদ্রকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন তোমাদের অনুগত করে দিয়েছেন এবং সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে সমুদ্রের গহিনে পৌঁছার এবং সমুদ্র পাড়ি দেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক রাব্বুল আলমিন করে দিয়েছেন সমুদ্র জয় করার সামর্থ্য আল্লাহ তোমাদেরকে দিয়েছেন কেন লিতাকুলু মিনহু লাহমাং তরিয়ান ওয়াতাস্তাখরিজু মিনহু হিল্লাতাং নাহা সমুদ্র থেকে তোমরা লাহমে তরি একেবারে তাজা গোস্ত তোমরা যেন এখান থেকে ভক্ষণ করতে পারো অর্থাৎ সমুদ্রের যে বিভিন্ন প্রাণী আল্লাহ পাক রব্বুল আলমিন রেখেছেন যেখান থেকে বিশেষ করে মৎস্য সম্পদ এই সম্পদ আল্লাহ পাক মানুষকে ভোগ করার সুযোগ দিয়েছেন ওতাস্তাকরিজুমিনহা আর সমুদ্র থেকে তোমরা বিভিন্ন অলঙ্কারাদি সেখান থেকে তোমরা আহরণ করো যে অলঙ্কারাদি তোমরা ব্যবহার করবে সমুদ্রের তলদেশ থেকে মুক্ত সহ নানা বিভিন্ন ধরনের যে সম্পদ যেগুলো মানুষের জীবনে অতি মূল্যবান অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয় এই ধরনের সম্পদ আল্লাহ পাক রব্বুল আলমিন সমুদ্রের নিচে মানুষের জন্য সঞ্চিত করে মানুষকে আল্লাহ পাক বলছেন যে এবার তোমরা সমুদ্রে যাও এবং সমুদ্র পথে পানি পথে নৌ পথে তোমরা তোমাদের পরিশ্রম করো মেহনত করো আর সেখান থেকে তোমরা মৎস্য সম্পদ আহরণ করো এবং সমুদ্র নদী ইত্যাদির তলদেশ থেকে তোমরা তোমাদের মূল্যবান সম্পদ রাজি এগুলো আহরণ করো সমুদ্রের প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিন সমুদ্র নৌ পথে ভ্রমণের আল্লাহ পাক রব্বুল আলমিন আহ্বান করেছেন যে এইভাবে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সম্পদ আহরণের প্রতি উদ্বুদ্ধ করেছেন তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে এটাও ইরশাদ করেছেন ওয়ালাকাদ কুমফিল আর্দ ওয়াজা আল্লাহ আল্লাহ কুমফিহা মাঈশ আমি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীকে তোমাদের জন্যে সহজ করে দিয়েছি এবং পৃথিবীতে তোমাদের ভ্রমণকে আল্লাহ পাক রাব্বুল আলম বলছেন আমি তোমাদের জন্য আসান করে দিয়েছি ও যে আল্লাহ আলকুম ফিহা মাহাইশ আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলমিন জীবিকা এটা ছড়িয়ে দিয়েছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে তোমরা ভ্রমণ করে পৃথিবীতে সফর করে তোমরা তোমাদের সেই জীবিকা আহরণ করে নিবে প্রিয় দর্শক এভাবে আল্লাহ রব্বুল আলমিন সম্পদের উপর মানুষের ব্যক্তি সত্য প্রতিষ্ঠিত করে মানুষকে পৃথিবীর বিভিন্ন দুর্গম পথে চলার জন্যে এমনকি সমুদ্রের নৌপথে মানুষকে চলে চলে সেই সকল সম্পদ আহরণ করার জন্য আল্লাহ পাক রব্বর আলম উদ্বুদ্ধ করেছেন আর এগুলো মানুষ তখনই করবে যথার্থভাবে যখন সম্পদের উপর মানুষের নিজের ব্যক্তি সত্য প্রতিষ্ঠিত হবে এবং সম্পদের প্রতি তার একটি আগ্রহ তৈরি হবে তখনই তো এভাবে সম্পদের ব্যাপারে ইসলামের আরেকটি মৌলিক দৃষ্টিভঙ্গি হলো সম্পদের উপর আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের ব্যক্তিসত্ব প্রদান করেছেন সম্পদ সম্পর্কে ইসলামের আরেকটি সর্বশেষ যে মৌলিক দৃষ্টিভঙ্গিটি আমরা আলোচনা করব সেটি হলো সম্পদের উপর আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের ব্যক্তি মালিকানা দিয়েছেন তবে সেই ব্যক্তি মালিকানাটিকে একটি বিশেষ শর্ত এবং কন্ডিশন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন এটাকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন সেটা হলো এই ব্যক্তি সম্পদ আহরণ করবে উপার্জন করবে তবে এমন কোনোভাবে সম্পদ আহরণ বা উপার্জন করতে পারবে না যে ব্যক্তির সম্পদ আহরণের তার এই প্রচেষ্টা তার এই পদক্ষেপ এটা সমাজকে এবং সমাজের মানুষকে যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে একদিকে ব্যক্তি সত্য দিয়েছেন তামল্লুকে শখসি আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেছেন ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত করে মানুষকে সম্পদ উপার্জন করার প্রতি উদ্বুদ্ধ করেছেন আবার সেই ব্যক্তি মালিকানার কারণে মানুষ উদ্বুদ্ধ হয়ে যে সম্পদের পেছনে ছুটবে সম্পদ আহরণ করবে সেই সম্পদ আহরণ করতে গিয়ে সেটা যেন সমাজের জন্যে দশজনের জন্যে সেটা ক্ষতির এবং অশান্তির কারণ না হয়ে দাঁড়ায় সেটাকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে এই জন্য ইসলামের মধ্যে এমন সকল ধরনের পদক্ষেপ নিষিদ্ধ যেই ধরনের পদক্ষেপে সম্পদ আহরণ করলে অন্যের ক্ষতি হয় চাষাবাদ করার ক্ষেত্রে এমন কোনো দ্রব্য এমন কোনো প্রোডাক্ট এখান থেকে উৎপাদন করা নিষিদ্ধ যে প্রোডাক্ট উৎপাদন করলে মানুষের ক্ষতি হয় পরিবেশের ক্ষতি হয় আশেপাশের মানুষের সম্পদ নষ্ট হয় ব্যবসা করতে হলে এমন আইটেমের সম্পদ নিয়ে ব্যবসা করবে যেই সম্পদের ব্যবসা সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায় তেমনিভাবে উৎপাদন করতে হলে সেটা বিভিন্ন পেশার মাধ্যমে হোক বিভিন্ন মিল কলকারখানার মাধ্যমে হোক এমন পণ্য উৎপাদন করতে হবে যেই পণ্য উৎপাদন করলে মানুষের কোনো ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায় তো একদিকে সম্পদের উপার্জন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছে এজন্য ব্যক্তি উৎসাহিত হয় সম্পদ উপার্জনের ক্ষেত্রে আবার সেই সম্পদ উপার্জন করতে গিয়ে সমাজ এবং পরিবেশের জন্য ক্ষতি না হয় সেটাকে ইসলাম প্রহিবিট করে নিষিদ্ধ করে দিয়ে সমাজকে তার ক্ষতির দিক থেকে রক্ষা করার চেষ্টা করেছে এভাবেই ইসলাম মৌলিক কিছু দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্পদের ব্যাপারে একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি মানুষের সামনে তুলে ধরেছে যে দৃষ্টিভঙ্গি মানুষ যদি লালন করে তাহলে সম্পদ টোটালি মানুষের জন্য কল্যাণকর হবে প্রিয় দর্শক আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে ফিরে এসে আমরা সম্পদ সম্পর্কে আরও কিছু কথা আলোচনা করব বিরতির সময়টুকুতে সকলেই আমাদের সাথেই থাকুন একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা কল্যাণের জন্য তারা সন্তান অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা উন্নতি সাধনের জন্য থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটার অনেকগুলো দিক আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক শেখ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরতির আগে সম্পদ ধনসম্পদ টাকা পয়সা মাল দৌলত সম্পর্কে যে ইসলামের দৃষ্টিভঙ্গি সে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে ইসলাম একদিকে মানুষের ব্যক্তি মালিকানাকে স্বীকার করেছে তবে সেই ব্যক্তি মালিকানাকে একেবারে নিয়ন্ত্রণহীনভাবে স্বীকার করেনি বরং এমনভাবে স্বীকার করেছে যে মানুষ একদিকে যেমন প্রত্যেকটি মানুষ নিজের ব্যক্তিগত সত্তা প্রতিষ্ঠিত হওয়ার কারণে সম্পদ উপার্জনের প্রতি উদ্বুদ্ধ হবে এভাবে দুনিয়াতে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাবে মানুষ অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে উৎসাহ বোধ করবে প্রত্যেকেই সেখান থেকে নিজে লাভবান হওয়ার চেষ্টা করবে আবার অপর দিকে মানুষের এই প্রতিযোগিতা মানুষের এই উৎসাহ মানুষের এই ছুটে চলা এটা যেন ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায় সমাজ এবং পরিবেশের মধ্যে যেন এটা কোনো ক্ষতিকর প্রভাব না ফেলে সে কারণে এমন যাবতীয় পন্থা পন্থা এবং পদ্ধতিকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে যেই পন্থা এবং যেই পদ্ধতিগুলো ব্যক্তি মালিকানার অর্জন করে বা ব্যক্তি মালিকানাকে সমাজের জন্য ক্ষতিকর কারণ হিসেবে সাব্যস্ত করতে পারে আমরা পরবর্তী আলোচনাগুলোতে ইনশাল্লাহ এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার প্রয়াস পাবো ইনশাল্লাহ এ পর্যায়ে আমরা আরেকটি বিষয় আলোচনা করতে চাই সেটি হলো যে ইসলাম মানুষকে বৈধ পথে সম্পদ উপার্জন করার জন্যে ইসলাম উদ্বুদ্ধ করেছে সম্পদকে একদিকে যেরকম আল্লাহর কোরআন মানুষের জীবনের অত্যন্ত মৌলিক একটি উপাদান হিসেবে আখ্যায়িত করেছে ইয়াম বলে সাব্যস্ত করেছে যে মানুষের জীবনের অপরিহার্য একটি উপকরণ হলো সম্পদ যেটাকে উপেক্ষা করে মানুষের জীবন চলতে পারে না কাজে এই কারণে আমরা স্বাভাবিকভাবেই মানুষের স্বভাবজাত চাহিদার কারণেই মানুষ সম্পদ আহরণ করবে সম্পদ উপার্জনের পিছনে ছুটবে সম্পদ উপার্জন করতে গিয়ে মানুষ নানা রকম পথ এবং পন্থা অবলম্বন করে কেউ সম্পদ উপার্জনের জন্য বৈধ পন্থা অবলম্বন করে কেউ সম্পদ উপার্জন করতে গিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন এবং সুন্নার মাধ্যমে ইসলামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের জন্যে বৈধ পথে সম্পদ উপার্জন করার তাকিদ করেছেন এবং অবৈধ সকল পন্থা পথকে পরিহার করার জন্যে ইসলাম মানুষকে তাকিদ করেছে এবং নির্দেশনা প্রদান করেছে প্রিয় দর্শক ইসলামের মধ্যে সম্পদ উপার্জন করার বৈধ পন্থা অবলম্বন করা অর্থাৎ তালাবু কাসবিল হালাল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান এবং এটি এমন একটি বিধান যেই বিধান মানুষ অনুসরণ না করলে মানুষের জীবন বিশেষ করে ইসলামী জীবন মানুষের মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং ইসলামী জীবন যাপন করা আল্লাহর সন্তুষ্টি মতো জীবন যাপন করা মানুষের পক্ষে আদৌ সম্ভব নয় এই জন্য তালাবু কাসবিল হালাল হালাল পথে বৈধ পথে অর্থ উপার্জন করাকে আল্লাহ পাক রব্বুল আলমিন অত্যন্ত গুরুত্ব দিয়েছেন বেশ কিছু বিষয় আমরা এখানে উল্লেখ করতে পারি যে ইসলামের দৃষ্টিতে বৈধ পথে উপার্জন করা এর গুরুত্বটা কোথায় সর্বপ্রথমের গুরুত্ব তো হলো এই যে বৈধ পথে হালাল পথে অর্থ উপার্জন করা সুন্নতুল আম্বিয়া আলিহিমসালাম এটি হলো নবীদের সুন্নত নবীদের আদর্শ সকল পয়গম্বরদের অনুসৃত নীতি নবীগণ এভাবেই তারা এত বড় নবুবতের জিম্মাদারি এবং দায়িত্ব পালন করার পাশাপাশি সমস্ত পয়গম্বরগণ তাদের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে তারা সম্পদ বৈধ পন্থায় উপার্জনের পিছনে তারা সময় দিয়েছেন পরিশ্রম করেছেন সাহি বুখারি শরীফের মধ্যে নবী আকরম সাল আলহি আসাল্লামের একটি হাদিস ইরশাদ হয়েছে বর্ণিত হয়েছে নবী আকরম সাল আলহি আসাল্লাম ইরশাদ করেছেন মা বা আসাল্লাহ নবীন ইল্লা আল গানম যত নবী এই পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী পৃথিবীতে তারা মেষ পালন করেছেন মেষ চড়িয়েছেন ছাগল চড়িয়েছেন ফালু আন্তা ইয়া রসুল আল্লাহ সাহাবা একরাম আরজ করেন ইয়া রসুল্লাহ আপনিও কি মেষ পালন করেছেন আপনিও কি রাখালের কাজ করেছেন ছাগল চড়িয়েছেন কারণ আন নবী আকরম সাল আলী আসাল্লাম বললেন যে হ্যাঁ আমিও মেষ পালন করেছি ছাগল চড়িয়েছি কিন্তু আর আহা আলা করারিত আলী আহলি মক্কাতা আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল এবং মেষ আমি বিচরণ করাতাম মেষ চারণ করতাম মেষ লালন পালন করতাম বুখারি শরীফের এই সাহি হাদিসের মাধ্যমে কথা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে পয়গম্বরগণ নবীগণ আল্লাপাক রাব্বুল আলমিনের সমস্ত নবী রসুলগণ তারা বৈধ পথে সম্পদ উপার্জন করার জন্যে তারা রাখালের কাজ পর্যন্ত করেছেন এটি একটি বিষয় যে আল্লাপাক রব্বুল আলমিন নবীদেরকে রাখালের কাজ নিয়েছেন ছাগল চড়ানোর কাজ নিয়েছেন ওলামা একরাম এর একটি তাৎপর্য এ কথা ব্যক্ত করে থাকেন যে ছাগল অথবা মেষ এটাকে লালন পালন করার মধ্যে মানুষের ধৈর্যের একটা প্রশিক্ষণ হয় কারণ এই প্রাণী মেষ ছাগল এটা খুব এগুলোর মধ্যে কিছুটা বিশৃঙ্খলা থাকে এলোমেলোভাবে এক একটা এক এক দিকে ছোটাছুটি করতে থাকে রাখাল অত্যন্ত বুদ্ধিমত্তা ধৈর্যশীলতার সাথে সকল মেষগুলোকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় এভাবে কাজ করতে করতে রাখালের ভিতরে একটা তার মেষগুলোর প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হয় এবং এগুলোকে কন্ট্রোল করার সুন্দরভাবে ধৈর্যশীলতার সাথে এগুলোকে নিয়ন্ত্রণ করা একটা অভ্যাস তার মধ্যে তৈরি হয় আল্লাহ পাক রব্বুল আলমিন নবী আলিহিমুসালামদেরকে উম্মতের দায়িত্ব গ্রহণ করার আগে এই মেষ পালন করানোর মাধ্যমে উম্মতের বিক্ষিপ্ততাকে কন্ট্রোল করে উম্মতকে ধৈর্যের সাথে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে প্রস্তুত করেছেন যাই হোক এখান থেকে আমরা এই বিষয়টুকু দেখতে পাই যে সমস্ত নবীগণ তারা বুকাসবিল হালাল বৈধ পথে সম্পদ উপার্জন করাকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করেছেন যে তারা রাখালি করেছেন হজরত দাউদ আলা নবীনা আলিহি সালাতাম সম্পর্কে কোরআনে পাক বলেছে হজরত দাউদ আলহি সালাম নিজের হাতের কর্ম দিয়ে নিজের হাতের শ্রম দিয়ে তিনি পণ্য তৈরি করে সেই পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন ও আল্লাহ হুসান আতলাবুস আমি আল্লাহ রাবুল্লাহ আলমিন দাউদ আলহ ইসালামকে আমি লোহা এটাকে বিগলিত করে সেই লোহার মাধ্যমে যুদ্ধের পোশাক লৌহবর্ম ইত্যাদি তৈরি করার কৌশল আমি শিক্ষা দিয়েছিলাম দাউদ আলহ ইসলাম সেভাবে লোহা বিগলিত করে সেটা দিয়ে লৌহ বর্ম তৈরি করে সেটাকে বাজারে বিক্রি করে মানুষের কাছে সেখান থেকে তিনি তার জীবিকা আহরণ করতেন নবী আকরম সাল আলহি আসাল্লাম সাদ করেছেন কানা এসনাউল লাবুস দাউদ আলহি সালাতাম ওয়াকুরবি আমালি এদাই ইন্না নবী আল্লাহ দাউদ আলহি সালাতাম আল্লাহ নবী দাউদ আলহি সালাতাম তিনি নিজ হাতে লোহার পোশাক তৈরি করতেন লৌহ বর্ম তৈরি করতেন এবং নিজের হাতের উপার্জিত আয় এবং সম্পদ দিয়ে তিনি তার জীবন নির্বাহ করতেন এবং তার সংসার পরিচালনা করতেন কাজী তালাব কাসবিল হালাল এর সর্বপ্রথম গুরুত্বপূর্ণ একটি দিক হলো এই যে এটি সমস্ত নবীদের অনুসৃত পথ কাজেই সম্পদ উপার্জনের পিছনে নিজে শ্রম দেয়া এটি সাধারণ কোনো মামুলি ব্যাপার নয় বরং এটি যুগে যুগে সমস্ত নবী আলিহিমুসালামদের অনুসৃত একটি পথ কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মাধ্যমে মানুষকে বৈধ পথে হালালভাবে সম্পদ উপার্জন করার উপর আল্লাহ পাক রব্বুল আলমিন তাকিদ করেছেন কোরআনে পাকের কিছু নির্দেশনা আমরা এক্ষেত্রে দেখতে পারি সুরতুল বাকার একশো আটষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন ইয়া ইউহান্নাস কুলু মিম্মাফিল আর্দি হালালাং তাইয়েবা হে মানব জাতি কুলুম মিম্মা আর তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের এই পৃথিবীতে যা কিছু রয়েছে সেগুলো তোমরা ভক্ষণ করো শর্ত হলো হালাল বা সেটা বৈধ এবং পবিত্র হতে হবে বৈধ এবং পবিত্র জিনিস আল্লাহর এই পৃথিবী থেকে ভক্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতিকে আহ্বান করেছেন সুরতুল বাকারার দুইশত সাতষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন একই ধরনের নির্দেশনা মানুষকে দিচ্ছেন ইয়া ইয়ুহাল্লাদিন আমানু আংফিকু মিং মিং যে তোমরা আল্লাহর পথে ব্যয় করো মিং তৈবাতিমা কাসাপ্তুম তোমরা যে সকল পবিত্র উপার্জন করো তোমাদের সেই উপার্জনের পবিত্র সম্পদ থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো এখানে উভয় আয়াতের মধ্যে সুরতুল বাকার একশো আটষট্টি এবং দুশো সাতষট্টি নম্বর আয়াত উভয় আয়াতের মধ্যে আল্লাহ পাক তৈবাত বলেছেন তৈবাত মানে হলো পবিত্র যেটা পাক রব্বুল আলমিনের শরিয়া সম্মত পন্থায় আল্লাহর নির্দেশিত পন্থায় যেই সম্পদ আহরিত হবে উপার্জিত হবে সে সম্পদ হলো তৈবাদ আল্লাহ পাক রব্বুল আলমিন এভাবে তৈবাদ এবং পবিত্র সম্পদ উপার্জন করার জন্য নির্দেশ দিয়েছেন কাজেই তলাবু কাসবিল হালাল হালাল পথে উপার্জন করা বৈধ পথে উপার্জন করা পবিত্র কোরআনে পাকের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা কোরআনে পাকের মধ্যে যেমনিভাবে হালাল সম্পদ উপার্জন করার প্রতি মানুষকে তাকিদ করা হয়েছে নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যেও মানুষকে এমনিভাবে হালাল সম্পদ উপার্জন করার জন্য মানুষকে নির্দেশনা দেয়া হয়েছে প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার সময় শেষ আমরা এখানেই আলোচনা সমাপ্ত করব পরবর্তী পর্ব শুনবার আমন্ত্রণ জানিয়ে সকলের কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন وصلى الله على النبي الكريم وبارك وسلم وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله الله الله বিষয়েই করব আমি যে বিষয়ে মোহাম্মদ সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন ভালো খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল অহুম তারাই হলো এদের প্রাপ্ত মুজাফার বিন মহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয়দের জন্ম যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন শরিয়াতের মর্যাদা কাল রাত সাড়ে দশটায় আপ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি গায়রিল মাগদুব আলাইহিম ওযালাদ সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন ইস্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না সুবহানাল্লাহ জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় বা সম্প্রচার